জুহরি রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন উরুয়া রহমতুল্লা আলাহি আমাকে অবহিত করেছেন যে তিনি আয়সা রদিল্লাহ তালাহাকে আল্লাহর এ বাণী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন অর্থাৎ যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন ও চার চার জনকে বিয়ে করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এটাই হবে অবিচার না করার কাছাকাছি সুরা আননিসা আয়াত নম্বর তিন আয়সা রাজিল্লাহ তালাহা বলেন হে ভাগ্নে এক ইয়াতিম বালিকা এমন একজন অভিভাবকের তত্ত্বাবধানে ছিল যে তার সম্পদ ও রূপের প্রতি আকৃষ্ট ছিল সে তাকে যথোচিতের চেয়ে কম মাহর দিয়ে বিয়ে করার ইচ্ছে করে তখন লোকদেরকে নিষেধ করা হলো ওই সব ইয়াতিমদের বিয়ে করার ব্যাপারে তবে যদি তারা সুবিচার করে ও পূর্ণ মাহর আদায় করে তাহলে বিয়ে করতে পারবে অন্যথায় তাদের বাদ দিয়ে অন্য নারীদের বিয়ে করার আদেশ করা হলো